বাংলার মাটি বাংলার মাটি এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল মুসলমানের প্রাণের দাবি নাস্তিকীদের বিচার তা না করে মুদের করল কত অত্যাচার মুসলমানের প্রাণের দাবি নাস্তিকীদের বিচার তা না করে মুদের করল কত অত্যাচার ইমানদারের বিটা সরকার মেনে নিল ইমানদারের বিটা সরকার মেনে নিল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল লোকে অন্য চিলাস পথ হাটমাট যত দিনের তরে অকাতরে প্রাণ দিয়েছে জনতা কত লোকে অন্য চিলাস পথ হাটমাট যত দিনের তরে অকাতরে প্রাণ দিয়েছে জনতা কত মির্জা গোলাম কাদিয়ানিকে কি কাফের ঘোষণা দিল মির্জা গোলাম কাদিয়ানিকে কি কাফের ঘোষণা দিল এই সরকার কি ভালো হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল তৌহিদি জনতার বুকে স্বপ্ন দিন ইসলামের সংগ্রাম আন্দোলন ছিল পতন জালিমের তৌহিদি জনতার বুকে স্বপ্ন দিন ইসলামের সংগ্রাম আন্দোলন ছিল পতন জালিমের মুনাফিকদের অনুপ্রবেশে মুদের কিলাব হল মুনাফিকদের অনুপ্রবেশে মুদের কিলাব হল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল শুধু জনতার দল দিয়ে ভাই আসবে না বিজয় দেখেছি কত জনতার দল মেনেছে পরাজয় শুধু জনতার ঢল দিয়ে কি আসবে রে বিজয় দেখেছি কত জনতার দল মেনেছে পরাজয় কখনো কি তকওয়া ছাড়া কেউ বিজয় এনেছিল কখনো কি তকওয়া ছাড়া কেউ বিজয় এনেছিল এই সরকার কি ভালো হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল দিনের তরে যে যার কাছে যতই করো দাবি ফিসাবিল্লা না হলে কিছুই নাহি পাবি দিনের তরে যে যার কাজ যতই করো দাবি ফিসাবিল্লা না হলে কিছু নাহি পাবি নবীজির ইতিহাস থেকে সেই শিক্ষা মোদের দিল নবীজির ইতিহাস থেকে সেই শিক্ষা মোদের দিল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল রাজপথের আন্দোলন কেন বন্ধ হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল এই সরকার কি ভালো হয়ে গেল